সুবাহ মুসলিম জাতিকে যেই সম্পদ দান করেছেন মুসলিম জাতি কাফের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে লড়াই করবে সেই মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য কাফেরদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে একদল আলিমেরা কোরআন বলছে তোমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো মাস্তাতাতুম যথাসাধ্য তোমাদের যে পরিমাণ শক্তি সামর্থ্য রয়েছে মিন কুয়াতিন কুয়াত অর্জন করো মিন কুয়া ওয়ামির রেবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুব্বাল্লাহি আদুব্বাকুম সেই শক্তি হচ্ছে তোমরা ঘোড়া প্রস্তুত রাখো যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মনকে এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে আল্লাহ তালা বলেছেন ভয় দেখাতে কুফফারদেরকে ভীত করে রাখতে হবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরহিবুনা বলেছেন সেখানে দল আলেম এক বই লিখেছে কে বড় লাভবান এই বইয়ের শেষ চ্যাপ্টারে লিখেছে এটা কোনো মূর্খ আলেমদের লেখা না এটা কোনো সাধারণ লোকদের লেখা না যারা তাওহীদের কথা বলে মুসলিম জাতিকে কোরআন সুন্নার অনুসরণ করতে বলে সেই রকম আলেমদের লেখা বই লিখে দিয়েছে কোন ব্যক্তিকে ভীতি মানুষকে ভীতি প্রদর্শন করাও হারাম কে বড় লাভবান একশো বান্ন পৃষ্ঠা শিরোনাম দিয়েছে কে বড় লাভবান এইখানে হাদিসগুলো এনেছে এই হাদিসগুলো মূলত কুফফারদের ব্যাপারে না একজন মুসলিম আর একজন মুসলিমকে ভয় দেখানো একজন মুসলিম ভাইকে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো এটা নিষিদ্ধ করা হয়েছে সেই হাদিসগুলোকে নিয়ে ব্যবহার করেছে কুফফাদের বিরুদ্ধে কুফফাদেরকে ভয় দেখানো যাবে না হারাম মানুষকে এখানে মানুষকে তর্জমা করেছে কেউ যদি তার ভক্ত থাকেন দেখে নেবেন আপনি পুরা হাদিস তালাশ করে কোন মানুষ নেই এখানে আল্লাহর রাসূল এখানে অনেকগুলো হাদিস বয়ান করেছে প্রত্যেকটা হাদিসকে জালিয়াতি করেছে প্রথম হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন إنهم كانوا يسيرون مع رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يروع مسلما কোন মুসলিমের জন্য জায়েজ নেই কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা মুসলিমান স্পষ্ট লাগছে আইয়ার ওয়া মুসলিমান কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা এই হাদিস থেকে নিয়ে গেছে ওবামাকে ভীতি প্রদর্শন করা যাবে না কোন কুফফারদের ভীতি প্রদর্শন করা যায় মানুষ তর্জমা করেছে এটা কি মানুষ আল্লাহ নবী পরিষ্কার বলেছেন মুসলিম এমনি ভাবে আল হাদিসটা আছে আবু দাউদের হাদিস মেশকাতের এখানে রেফারেন্স দেওয়া আছে মেশকাতে আছে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস হাদিস সহি হাদিস ঠিকই আছে ওনারা ব্যাখ্যাটা ঘুরিয়ে দিয়েছেন এমনি ভাবে পরের হাদিস দেখুন আবু হরা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসলাহি কোন মুসলিম তার অপর কোন ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন করবে না ইশারা করবে না ইঙ্গিত করবে না ভয় দেখাবে না অপর কোন মুসলিম ভাইকে বলা হয়েছে এই হাদিসগুলোকে বিকৃত করে কাফের মসজিদদের খুশি করার জন্য মুসলিম যুবকদেরকে নিরস্ত করার জন্য বাতিলের মোকাবেলা দাঁড়াতে পারে তা ধ্বংস করার জন্য মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য জেহাদ থেকে বিরত রাখার জন্য ইচ্ছাকৃত ভাবে হাদিসগুলো বিকৃত করেছে ভাইয়েরা আমার এ হাদিসটাও আছে এ হাদিসটা রয়েছে হ্যাঁ বোখারি হাদিসটা বোখারি মুসলিমে আছে হাদিসটা মেসকাতের তিন হাজার পাঁচশো আঠারো হাদিস হাদিস তো সহি কোন মুসলিম ভাইকে আখিহি মুসলিম ভাইকে অস্ত্র ইঙ্গিত করে অস্ত্র দিয়ে ভয় দেখানো জায়েজ নেই আল্লাহ নবী তা নিষেধ করেছেন এমনি ভাবে আরো এক হাদিস অনেকগুলো হাদিস এখানে এনেছে প্রত্যেকটা হাদিসে রয়েছে আপনি বলতে গেলে অনেক এই বিষয়ে অনেক সময় লেগে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম পরে হাদিসটা বলেছেন মান আশার ইলা আখিহি দাতিন যে ব্যক্তি মান আশার যে ব্যক্তি ইঙ্গিত করে ইলা আখিহি তার অপর ভাইয়ের দিকে বেহাদিদাতিন ধারালো লোহার অস্ত্র দিয়ে ফাইনাল মালায়িকা তালা নিশ্চয়ই ফেরেস তারা তাকে লানত করতে থাকে হাত্তাইয়াবাহা যতক্ষণ পর্যন্ত সে অস্ত্র রেখে না দেয় ওয়াইন ক্যানা আখাহুলি আবিহি অম্মিহি যদিও সে তার একেবারে মা বাপ শরিক ভাই আপন ভাই হোক না কেন তারপরও তার দিকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না এখানে ভাই বলা হয়েছে বুসকে বলা হয়েছে না ইহুদিকে বলা হয়েছে মানুষ বলা হয়েছে ওনারা বোধ হয় আল্লাহর নবীকে আরবি শিখাচ্ছেন আল্লাহর নবী কি মানুষ আরবি জানতেন না মানুষ আরবি নাচ আল্লাহর নবী সাল্লাম বলতে পারতেন মান আশারা ইলান নাচ যে ব্যক্তি কোনো মানুষের দিকে অস্ত্র উঁচিয়ে দেখায় বড় দর্শন করে তা না বলে আল্লাহ বলেছেন মান আশারা ইলা আখিহি তার ভাইয়ের দিকে দ্বারা বোঝা গেল কোন মুসলিম ভাইকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না এ হাদিসটাও আছে নিষ্কাত বোখারি মুসলিমের হাদিস নিষ্কাতের তিন হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিস এরকম অনেকগুলো হাদিস সব হাদিসগুলো নিচ্ছে আর প্রমাণ করতে চেয়েছে যে অস্ত্র ব্যবহার করা যায় নেই এটা মনে রাখতে হবে এরপরে মুসলিম শাসক খিলাফত ব্যবস্থা যারা মুসলিম শাসন কোরআন সুন্না ভিত্তিক শাসন করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না আল্লাহ নবী সাল্লাম থেকে যে হাদিসটা আছে এই হাদিসটা এখানে বলা হয়েছে এখন বাদি আইম্মা আমার পরে অনেক ইমাম হবে ইমাম হচ্ছে মুসলিমদের নেতা কোরআন সুন্না মোতাবেক যারা দেশ পরিচালনা করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হুদায়া এ লোকগুলো আমার হেদায়েত দিয়ে হেদায়েত গ্রহণ করবে না সুন্নতি ওরা আমার শূন্য অনুসরণ করবে না ফিহিম ওদের মধ্যে অনেক পুরুষ হবে এরকম কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানে আনা উনসিন যাদের অন্তরগুলো হচ্ছে শয়তানের অন্তর মানুষের দেহের ভিতরে কলা হোজাইফা কুলতু কাইফাস নাও ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিক হোজাইফা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি এদেরকে আমি পাই তাহলে কি করব এরকম শাসক যদি আমার সময় আসে কি করব ক্বালা তাসমা ওয়া তুতিউল আমির তুমি আমিরের কথা শুনবে আর মানবে ওয়াইন বরাবা জহরাকা ওয়া আখাযা মালাকা যদি সে তোমার পিঠে ব্যত্রাঘাত করে ও আখাজা মাল আঁকা তোমার মাল সম্পদ নিয়ে যায় ফাসমা ও তাহলেও তার কথা শুনবে আর মানবে মুসলিম শাসকদের ব্যাপারে বলা হয়েছে এই হাদিসটাকে নিয়ে লাগালো কোথায় বর্তমান শাসকদের উপরে যেই শাসকেরা যে কোনো উপায়ে কোরআনের বিরোধিতা করে যেই শাসকেরা আল্লাহর নাম পর্যন্ত বরদাস্ত করতে পারে না যেই শাসকেরা আল্লাহর বিধানগুলিকে পরিবর্তন করে যেই শাসকেরা চোরের হাত কাটার নাম শুনলে আটকে ওঠে যে শাসকেরা মদের লাইসেন্স দিয়ে হালাল করে দেয় যে শাসকেরা সুদের লাইসেন্স দিয়ে হালাল করে দেয় যে শাসকেরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে যে শাসকেরা আগুন পূজা করে মূর্তি পূজা করে সেই শাসকদের জন্য এই হাদিসগুলোকে ব্যবহার করেছে শয়তানের কত বড় অস্ত্র এমনি ভাবে কে বড় লাভবান নাম আমি বলি কে বড় লাভবান প্রশ্ন করেছি উত্তর দেওয়া হয় নাই উত্তর হচ্ছে শয়তান বড় লাভবান এমনি ভাবে আর এক ডক্টর সাহেবের লেখা ইসলামের নামে জঙ্গিবাদ এই বইগুলো খুব সুন্দরভাবেই লেখা হয়েছে কোরআন হাদিসের দলিল দিয়ে লিখেছে যেমন তেমন লোকেরা লেখে নেয় এই বইগুলো কোন পীরের লেখা বই না এমনি ভাবে আর এক বই আছে ইসলাম ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এদের ভাষায় যে সমস্ত মুসলিমরা ধর্ষিতা নারীর পক্ষে কথা বলে যখন আবু গরিব কারা করে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছিল মা বোনরা আত্মহত্যা করার মতো কোনো সুযোগ না পেয়ে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করল সেই জেলখানার থেকে একজন মা ফাতেমা নাম তার মা ফাতেমা নবীর মেয়ের নামে নাম সেই ফাতেমা নিজের রক্তকে কালি বানিয়ে ওরনাকে চিঠি বানিয়ে তারপরে বিশ্ববাসীকে জানিয়ে দিল আমাদেরকে এখান থেকে হয়তো উদ্ধার করো নতুবা তোমরা হামলা করো আমাদেরকে সহ ধ্বংস করে দাও আমরা আর সহ্য করতে পারছি না প্রতি রাতে বিশটা পঁচিশটা হায়না আমাদেরকে ধর্ষণ করছে আমাদের পেটের ভিতরে এহুদি খ্রিস্টানদের সন্তান ঢুকানো হয়েছে এই আহ্বানে সারা দিয়ে যারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই মুসলিমদেরকে কিভাবে নিরস্ত করা যায় মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই চক্রান্ত করার জন্য এই লোকগুলোকে ব্যবহার করা হচ্ছে ভাইয়েরা আমার আমি এ কথা স্পষ্ট বলতেছি এই জন্য এই লোকগুলো এখন বিভিন্ন জায়গায় আমার নামে বদনাম করে আমার বিরোধিতা করছে আমি স্পষ্ট বলে দেই আপনারা তাওহিদের দাওয়াত দেন এই তাওহিদের দাওয়াত কোন পর্যন্ত আপনারা ভালো করেই জানেন আপনাদের তাওহিদে আল্লাহর বিরুদ্ধে কেউ আইন পাশ করলে সেটা তাওহিদ এজন্য ক্ষতি হয় না আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলে তাদের শিরিক হয় না আর আমাদের তৌহিদ হচ্ছে ওই তৌহিদ যেই তৌহিদ নবীরা দুনিয়া তিনি আগমন করেছিলেন ইব্রাহিম আলাই ইসলাম যেই তৌহিদে দাওয়াত দিয়েছিলেন যখন ইব্রাহিম ঘোষণা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই কার অনুগত্য করব না কাউকে মান্য করব না সঙ্গে সঙ্গে নমরুদের গোষ্ঠী ঝাঁপিয়ে পড়েছিল লা ইলাহার দ্বারা ধাক্কা লেগেছিল আল্লাহর নবী মুসা আলাইহ ইসলাম বললেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই কারো আইন মানি না কারো বিধান মানি না কারো অনুগত্য করবো না ফেরাউন তখন ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কার বুকে লাহার ঘোষণা করলেন আবু লাহাবরা তখন ঝাঁপিয়ে পড়েছিল লাহার মানি হচ্ছে কোন শাসককে মানি না কারো বিধান মানি না কারো সার্বভৌমত্ব কারো সংবিধান কারো আইনকে সামনে মাথা নত করি না এক আল্লাহ ছাড়া সৌরায় নেসার চুরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ফকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় কেতাল করো যুদ্ধ করো লা তুকাল্লাফু ইল্লা নাফসাক যদি তোমার সঙ্গে কেউ না থাকে তুমি একাই চালিয়ে যাও ওয়াহারিদিল মুমিনিন মুমিনদেরকে উৎসাহিত করো উত্তেজিত করো উদ্বুদ্ধ করো যুদ্ধ করার জন্য নাকি ঠান্ডা করো আল্লাহ তাআলা বলেন ওয়াহারিদিল মুমিনিন মমিনদেরকে উত্তেজিত করো উদ্বুদ্ধ করো জাহাদের জন্য তাদেরকে প্রস্তুত করো আর একদল লোকেরা যে সমস্ত লোকেরা যুদ্ধ করছে জাহাজ করছে তাদেরকে নিরস্ত করার জন্য তাদেরকে ময়দান থেকে ভাগানোর জন্য তাদেরকে নিরস্ত করার জন্য দুর্বল করার জন্য তাদের সব চেষ্টা ব্যয় করছে আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবাহ বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন কেন এটা হচ্ছে সুরায় কারার দুইশো ষোলো নম্বর আয়াত পড়ুন আল্লাহ বলছেন কেতাল তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে যুদ্ধ করা ফরজ করা হয়েছে অহুয়া এটা তোমাদের কাছে অপছন্দনীয় ভালো লাগে না কারণ কারণ এটা করতে গেলে জীবন যাওয়ার আশঙ্কা আছে অহুয়া কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন আসা আন্তাকরাহু সেই হুয়া খায়রুল কিন্তু হতে পারে তোমরা এমন একটা জিনিসটা পছন্দ করছো যা তোমাদের জন্য মঙ্গল আর হতে পারে তোমরা এমন একটা জিনিসকে পছন্দ করছো অহুয়া তুম যেটা তোমাদের জন্য অমঙ্গল এই জন্য আমাদেরকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ আলামুন আল্লাহ জানেন তোমরা জানো না সুরায় বাকারার দুইশো ষোলো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কাফাল্লাহুল মিনাল কিতাল মমিনদের জন্য আল্লাহ যথেষ্ট যুদ্ধ করার জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট সুরায় আহজাব তেত্রিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আল্লাহ বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিন আল কেতাল মমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ একাই যথেষ্ট কে যথেষ্ট আল্লাহর শক্তি বড় না আমেরিকা শক্তি বড় আল্লাহর শক্তি বড় না ব্রিটেনের শক্তি বড় আল্লাহর শক্তি বড় না দুনিয়ার সমস্ত কাফেরদের শক্তি বড় জাতিসংঘ নেটো যত কাফের মুশ্রিক রয়েছে আল্লাহ তারা বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল মুমিনদের জন্য মুমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য এক আল্লাহ যথেষ্ট রয়েছে তারা কোরআনকে বিশ্বাস করে আল্লাহর শক্তিকে যারা বিশ্বাস করে তাদের জন্য জায়েজ নাই কোন কাফেরদের শক্তি দেখে ভয় পাওয়া কোন মুসলিম জাতিকে যুদ্ধ থেকে বিরত রাখা ভাইরা আমার এই লোকগুলোর মধ্যে রোগ আছে রোগ মোনাফিকি রোগ এই লোকগুলোর মধ্যে রোগ আছে রোগ মোনাফিকি রোগ আল্লাহ তালা বলছেন ফাইদা উংজিলাত সৌরাতুন মুহাকামাতুন অজুকিরা ফিহাল কেতাল যখন কোন সুস্পষ্ট আয়াত নাজিল হয় এবং তার মধ্যে যুদ্ধের বিধান থাকে কিসের বিধান থাকে আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের মনের মধ্যে রোগ আছে রোগ মৃত্যু যখন তার সামনে আসে বেউসে পড়ে সেই সময় যেরকম তাকায় ভীতু চোখে সেই রকম আপনাদেরকে তাকাইবে কোরআন কি সুন্দর করে চরিত্র তুলে ধরেছে বাস্তব চিত্র তুলে ধরেছে ওয়াইদা আয়াত আবার শুন কি সুন্দর আয়াত ফাইদা উংজিরাত সুরাতুন মুহকামাতুন যখন কোন সুরা নাজল হয় সুস্পষ্ট বিধান সম্বলিত অজুকিরা ফিহাল কেতালু এবং ওই সুরার মধ্যে কেতালের বিধান থাকে কি থাকে যুদ্ধের আয়াত থাকে তখন যাদের মনের মধ্যে রোগ আছে রোগ এই লোকগুলোকে দেখবা ইলাইকা তোমার দিকে তাকাবে কিরকম তাকাবে নজরাল মাগসি আলাইহিমিনাল মাউথ মরণ রুগী যেরকম চোখ বড় বড় করে তাকায় সেরকম ভয়ে একদম তাকাবে সুরায় মোহাম্মদ এ কোন আয়াত কোন সুরা আয়াত আমাদের নবীর নামে একটা সুরা আছে সুরায় মোহাম্মদ এই সুরা সাতচল্লিশ নেমার সুরা বিশ নেমার একটা পড়বেন কি সুন্দর ভাবে এই জিনের রুগীদের চিত্র তুলে ধরা হয়েছে এরা জিনের রুগী আমি আগে ব্যাখ্যা দিয়েছি মনে রাখতে হবে কেয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা যুদ্ধ করবে হাদিসগুলো অনেক হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু তায়ফাতু উম্মতি ইউকাতিলুন আলাল হককে কেয়ামত পর্যন্ত একটা উম্মতের একটা গ্রুপ থাকবে যারা আল্লাহর পক্ষে দিনের পক্ষে যুদ্ধ করবে লা ইয়াদুরুহুম মান খাযালাহুম তাদের কোন মান খালাফাহুম হাত্তা তাতিহুম সা কেয়ামত আসা পর্যন্ত তারা যুদ্ধ করবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না মুসলিম শরীফের চারশো বারো মুসলিম সাহেবের পাঁচ হাজার তেষট্টি হাদিস তো দুই জায়গায় আছে সুরায় সফ একষট্টি নম্বর সুরার চার নম্বর আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যেন সীসা গলানো প্রাচীরের মতো কান্নাহম বুনিয়ান সীসা গলানো প্রাচীরের ন্যায় যারা আল্লাহ রাস্তায় অটল থেকে যুদ্ধ করে আল্লাহ তারা সেই লোকগুলোকে ভালোবাসেন পছন্দ করেন দুনিয়ার কুফাররা তাদেরকে টেরোরিস্ট বলে জঙ্গিবাদী বলে আর আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি আমরা কি আল্লাহটা মানবো না কোনো মৌলবীর ব্যাখ্যা মানবো সুতরাং কোনো মৌলবীর ব্যাখ্যা মানা যাবে না এগুলো কুফফারদের স্লোগান কুফফাররা মুজাহিদিনদেরকে বলে টেরোরিস্ট কুফফাররা মুজাহিদিনদেরকে বলে জঙ্গিবাদী আর সেই কুফারদের স্লোগানকে বাস্তবায়ন করার জন্য এই সমস্ত বইগুলো লেখা হয়েছে কুফফাদের খুশি করার জন্য কি সুন্দর লিখেছে ইসলামের নামে জঙ্গিবাদ কে বড় লাভবান এরপরে ইসলাম আন্তর্জাতিক সন্ত্রাস অবশ্যই এই বইটা যে লিখেছে ইসলাম অন্তর্জাতিক সন্ত্রাসবাদ এই বইটা তিনি লিখেছেন কুফফাদেরকে বহুভাবে চেষ্টা করেছেন খুশি করার জন্য কুফফাররা খুশি হতে পারে না এখন তাকে সেই এই হত্যা ধর্ষণ মুক্তমুখের কারণে জেলে ঢুকে তাকে ফাঁসি দেওয়ার জন্য চিন্তা করতেছে রক্ষা হয় নাই লেখক এখনো ঠিক পান নাই কেউ একটা বড় দলের আমির আল্লাহ রসুলাম বলেছেন মান মাতা ওয়ালাম ওয়ালাম মাতা আলা মিনান যেই ব্যক্তি অথচ সে কখনো যুদ্ধ করে নাই অথবা যুদ্ধের ইচ্ছাও মনে রাখে নাই সে ব্যক্তি মুনাফিকের একটা বড় অংশ নিয়ে মৃত্যুবরণ করলো কে বড় লাভবান নাম আমি বলি কে বড় লাভবান প্রশ্ন করেছে উত্তর দেওয়া হয় নাই উত্তর হচ্ছে শয়তান বড় লাভবান কে বড় লাভবান নাম আমি বলি কে বড় লাভবান প্রশ্ন করেছি উত্তর দেওয়া হয় নাই উত্তর হচ্ছে শয়তান বড় লাভবান আল্লাহ সুবাহ আমাদেরকে এসব বিষয় থেকে বাঁচার তৌফিক দান করে আমিন কোরআন এবং সুন্নার সহি বিষয়গুলি মানার তৌফিক দিন আমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান মাল দিয়ে আল্লাহর রসুলের মতো যুদ্ধ করা জেহাদ করা কেতাল করার তৌফিক দান করুন আমিন